আবু হুরাইরা তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন উমরাহ বৈধ আতা রহমতুল্লা আলহি বলেন জাবির রদিল্লাহ তাল্লাহ্ন আমাকে নাবি সাল্লাহ আলাইসাল্লাম হতে একই রকম হাদিস শুনিয়েছেন